সাহল ইবনু সাদ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি আমার জীবনকে আপনার হাতে সমর্পণ করতে এসেছি নবী সাল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন এবং সতর্ক দৃষ্টিতে তার আপাদ মস্তক লক্ষ্য করলেন তারপর তিনি মাথা নিচু করলেন যখন মহিলাটি দেখল নবী সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে কোনো ফয়সালা দিচ্ছেন না তখন সে বসে পড়ল এরপর নবী সাল্লাহ সাল্লাম এর সাহাবিদের মধ্যে একজন দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কিছু আছে কি সে উত্তর করল না আল্লাহর কসম হে আল্লাহ রসুল আমার কাছে কিছুই নেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কি না এরপর লোকটি চলে গেল ফিরে এসে বলল আল্লাহর কসম আমি কিছুই পাইনি এরপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবার দেখো লোহার একটি আংটিও যদি পাও তারপর লোকটি আবার ফিরে গেল এসে বলল হে আল্লাহ রসুল তাও পেলাম না কিন্তু আমার এই লুঙ্গি শুধু এটাই আছে রাবি সাহল রদিল্লাহ তালাহু বলেন তার কাছে কোনো চাদরও ছিল না লোকটি এর অর্ধেক তাকে দিতে চাইল তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে তোমার লুঙ্গি দিয়ে কি করবে তুমি যদি পরিধান করো তাহলে তার কোনো কাজে আসবে না আর সে যদি পরিধান করে তবে তোমার কোনো কাজে আসবে না তারপর বেশ কিছুক্ষণ লোকটি নীরবে বসে থাকলো তারপর উঠে দাঁড়ালো সে যেতে উদ্যত হলে নবী সাল্লাহ সাল্লাম তাকে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন তোমার কি পরিমাণ কুরআন মজিদ মুখস্থ আছে সে বলল আমার অমুক অমুক সুরা মুখস্থ আছে এবং সে গণনা করল নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এগুলো কি তোমার মুখস্থ আছে সে বলল হা হ্যাঁ। নবী সাল্লাহ সাল্লাম বললেন যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই মহিলাটিকে তোমার অধীনস্থ করে দিলাম